পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ জিকির এবং সাধ্যানুযায়ী সিয়াম পালন করার আমলের ব্যাপারে এ পর্বে আমরা আল্লাহর তৌফিকে আরও কিছু আমলের ব্যাপারে জানার চেষ্টা করব বিজনিল্লা এবাদতে বাদানি অর্থাৎ শারীরিক এবাদত সিয়াম পালনের পাশাপাশি আমাদের উচিত এবাদতে মালি বা আর্থিক এবাদতের দিকে গুরুত্ব দেওয়া এই জন্য যথাসম্ভব সাদাকাহ করা যদিও সারা বছর জুড়েই আমাদের সাদাকাহ করা উচিত তবে দিলহজের প্রথম দশ দিনে আমাদের প্রত্যেকের আরো বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকাহ করা উচিত আল্লাহ আজ্লাহ বলেন وما انفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين এবং তোমরা যা কিছুই ব্যয় করো তিনি তার প্রতিদান দেন আর তিনি সর্বোত্তম প্রতিদান দানকারী সুরা সাবা আয়াত সংখ্যা উনচল্লিশ ইবনু কাসির রহমাহুল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহুয়া তাআলা দানশীল মুমিনদেরকে এই জীবনে করা সাদাকার জন্য আখেরাতে তার দানের সমপরিমাণ বা তারও অধিক প্রতিদান দান করবেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত শুনলেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনোই তাকুয়া অর্জন করতে পারবে না আর তোমরা যা থেকে ব্যয় করে থাকো আল্লাহ তা সম্পর্কে সাম্যক অবগত সুরা আলী ইমরান আয়াত সংখ্যা বিরানব্বই ইবনু অমর রদিয়াল্লাহ আনহু যখনই আল্লাহর এই আয়াত শুনলেন আয়াতটি শোনার পর তিনি আশেপাশে তাকালেন এবং তার মালিকানাধীন এক দাসীর চেয়ে অধিক ভালোবাসার আর কিছুই পেলেন না আর তাই তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তখনই সেই দাসীকে আজাদ করে দিলেন সাঈদ ইবনু ওবাদা প্রতিদিন মসজিদ থেকে আশি জন দারিদ্র মুসলিমদেরকে খাওয়ানোর জন্য তার নিজের ঘরে নিয়ে যেতেন তার পুত্র উত্তরাধিকার সূত্রে আল্লাহর রাস্তায় উদারভাবে ব্যয় করার এই গুণটি পেয়েছিলেন তার পুত্রের নাম ছিল কাইস ইবনু সাঈদ ইবনু ওবাদা তিনি যখন ধনী ছিলেন তখন তিনি লোকদেরকে ঋণ দিতেন একবার তিনি দারুণ অসুস্থ হয়ে পড়েন কিন্তু লোকেরা তাকে দেখতে যাওয়া থেকে বিরত থাকলো কারণ বেশিরভাগই তার কাছ থেকে ঋণ নিয়েছিল আর ভেবে বসেছিল যে তিনি হয়তো সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন কাইস যখন এই ব্যাপার জানতে পারলেন তিনি ঘোষণা করলেন ভাতৃত্বের পথে যে ধন সম্পদ বাধা হয়ে দাঁড়ায় সে সম্পদ ধ্বংস হোক আমি তাদের সবার ঋণ মাফ করে দিলাম আমরা জিকিরের ব্যাপারে জানলাম আরও জানলাম সিয়াম আর সাদাকার ব্যাপারেও এখন আমরা এমন একটি আমলের ব্যাপারে জানব যার মাধ্যমে রবের সাথে আপনার সুদৃঢ় সম্পর্ক স্থাপন হবে আর তা হল কোরআন তিলওয়াত কোরআন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 কোরআনের হিফসেরও অভাব কোরআনের আনুগত্যেরও অভাব মুজাহিদ রাহমাহুল্লাহকে একবার দুই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যাদের একজন আল বাকার এবং আলী ইমরান তেলোয়াত করছে এবং অপরজন একই সময় নিয়ে কেবল সুরাহ আল বাকরাহ তেলাওয়াত করছে তাহলে এদের মধ্যে কে উত্তম তিনি উত্তর দিলেন উত্তম তিনি যিনি একই সময়ে শুধু আল বাকারহ তেলাওয়াত করেছেন কারণ তিনি এর অর্থ অনুধাবনের জন্য বেশি সময় পেয়েছেন আমরা সবাই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এবং শেষ বিচারের দিন তাকে দেখার ইচ্ছা পোষণ করি তাহলে ভাবুন কি হবে যদি তিনি সল্লাহ আলহিহাসাল্লাম আপনার সম্পর্কে আল্লাহর নিকট এই আয়াতটির মাধ্যমে অভিযোগ করে থাকেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আর রসুল বলবেন ইয়া রব নিশ্চয়ই আমার কম এ কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল সুরাতুল ফুরকান আয়াত সংখ্যা তিরিশ ইবনুল কয়িম রাহিমাহুল্লাহ বলেন কোরআনকে পরিত্যাগ করা হয় পাঁচ উপায়ে প্রথমত কোরআন তেলোয়াত এবং শ্রবণ পরিত্যাগ করা দ্বিতীয়ত কোরআনের হালাল হারাম তথা কোরআনের বিধিবিধানকে পরিত্যাগ করা তৃতীয়ত ছোট বড় যে কোনো কলহ বিবাদের ক্ষেত্রে বিচার ফেসলার জন্য কোরআনের দিকে প্রত্যাবর্তন না করা চতুর্থত কোরআনের ব্যাপকতা ও বোধগম্যতা ত্যাগ করা আর পঞ্চমত অসুস্থ হৃদয় নিরাময়ের জন্য কোরআনের ব্যবহার ত্যাগ করা হতাশা এবং অসুস্থ অনুভূতি নিরাময়ে কোরআনের পরিবর্তে অন্যান্য উপায় অবলম্বন করা এভাবেই মূলত কোরআনকে পরিত্যাগ করা হয়ে থাকে এখন আমরা যে গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে আলোচনা করব তা হল দোয়া এই দিনগুলোতে অবিরত এবং অবিচলভাবে দোয়া করতে থাকুন যে ব্যক্তি দোয়া করে না সে আল্লাহর ক্রোধের শিকার হয়ে যেতে পারে কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নিজের ক্রোধকে চাপিয়ে দেন হাদিসটি রয়েছে জামি আত্মির মিজির তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস যখন আপনি অধীর আগ্রহ ভরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন তখন জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই ইনশা আল্লাহ ওলামাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা কিভাবে বুঝব যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তাদের উত্তর ছিল এমন যখন কেউ পানিতে ডুবে যেতে থাকে আর বাঁচার জন্য মরিয়া হয়ে সাহায্য চাইতে থাকে আল্লাহর কাছে সেভাবে চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করেন দোয়া করার জন্য দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করুন সেই সময়গুলোর অন্যতম হল প্রথমত রাতের শেষ তৃতীয়াংশ দ্বিতীয়ত ফরজ সলাতের পূর্বে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় তৃতীয়ত জুমার দিনে ইমাম যখন মিম্বরে অবস্থান করেন চতুর্থত বৃষ্টির সময় আর পঞ্চমত সিজদারত অবস্থায় দোয়া শুরু করুন আল্লাহ আজ্লার প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি সলাত এবং সালাম পেশ করার মাধ্যমে ইস্তেকফার ও তবাহ করুন অতপর দোয়া করার সময় এই বিষয়গুলোকে খেয়াল রাখুন প্রথমত দোয়ার আগে সাধ্যমতো সাদাকাহ করুন দ্বিতীয়ত অজু অবস্থায় দোয়া করুন তৃতীয়ত যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়গুলোতে দোয়া করুন চতুর্থত অবিচল থাকুন এবং আল্লাহর কাছে নাসর বান্দার মতো অনবরত দোয়া করতেই থাকুন আর পঞ্চমত দোয়ার সাথে আপনার অন্তরকে জুড়ে নিন ইমাম শাহকানি রহমাহুল্লাহ বলেন তোমার দোয়া কবুল হয়েছে বলে জানবে যখন তোমার অন্তর প্রস্তুত থাকে যখন কান্না আসে এবং অশ্রু প্রবাহিত হয় যখন দোয়ায় তুমি থাকো অটল আর সবশেষে যখন তোমার এমন অনুভূতি হয় যে কাঁধ থেকে যেন বিরাট এক বোঝা সরিয়ে নেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এমন কেউ নেই যে কিনা পবিত্র অবস্থায় ঘুমোতে যায় অতপর গভীর রাতে উঠে এই দুনিয়া বা আখিরাতের জন্য উত্তম কিছু চায় অথচ আল্লাহ সুবাহ তা পূর্ণ করেন না হাদিসটি রয়েছে সুনানে ইবনু মাজার তিন হাজার আটশো একাশি নম্বর হাদিস এবং হাদিসটি হাসান কাজে দোয়া এবং দোয়া ইয়া ইবাদ আলহামদুলিল্লাহ ধারাবাহিক এই দর্শের আমরা এই দশকে কি কি আমল করতে পারি সে ব্যাপারে জানলাম যেগুলো হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সাধ্যানুযায়ী সিয়াম পালন করা যথাসম্ভব সাদাকাহ করা কোরআন তেলোয়াত করা কোরআনকে পরিত্যাগ না করা এবং অবিরত ও অবিচলভাবে দোয়া করতে থাকা পরবর্তী পর্বে আমরা বাকি আমলগুলো নিয়ে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين تموتون يا إخوتي كرما بنفس ومال على ربنا فنحن بأموالنا فكيف نجوم بأنفسنا